رجز أليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্যে যার সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে তারপর পুরো অহংকার নিয়ে কুফুরিকে এমনভাবে আঁকড়ে থাকে যেন সে ওইগুলো শুনেইনি এরকম লোককে কষ্টদায়ক আজাবের সুখবর শুনিয়ে দাও যখন সে আমার আয়াতসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস ও বিদ্রুপ করে এরূপ প্রতিটি ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি তাদের সামনে রয়েছে জাহান নাম তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে তার কোনো জিনিসই তাদের কাজে আসবে না আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তার অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না তাদের জন্য রয়েছে বড় শাস্তি এই কোরআন পুরোপুরি হৃদায়তের কিতাব সেই লোকদের জন্য কঠিন জ্বালাদায়ক আজাব রয়েছে যারা নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার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 দুনিয়ার মানুষের উপর মর্যাদা দান করেছিলাম এবং দিনের ব্যাপারে সুস্পষ্ট হৃদয় দান করেছিলাম অতঃপর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয় বরং জ্ঞান আসার পরে হয়েছিল এবং এ কারণে হয়েছিল যে তারা একে অপরের উপর জুলুম করতে চাচ্ছিল তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল আল্লাহ কিয়ামতির দিন সেই সব ব্যাপারে ফায়সালা করবেন অতঃপর হে নবী আমি দিনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তুমি তার উপরই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أم حسب الذين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 على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون আল্লাহ আসমান ও জমিনকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং এজন্যে করেছেন যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায় তাদের প্রতি কখনো জুলুম করা হবে না তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহির মধ্যে নিক্ষেপ করেছেন তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হৃদয় দান করতে পারে তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করো না এরা বলে জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই আমাদের জীবন ও মৃত্যু এখানেই এবং কালে বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا, إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون যখন এদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ দাদাদের জীবিত করে দেখাও হে নবী এদের বলো আল্লাহ তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান তিনি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 وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين যারা ইমান এনেছিল এবং সৎ কাজ করেছিল তাদের রব তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন এটা সুস্পষ্ট সাফল্য আর যারা কুফুরি করেছিল তাদের বলা হবে আমার আয়াতসমূহ কি তোমাদেরকে শোনানো হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে আর যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত যে আসবে তাতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে কিয়ামত কি জিনিস তা আমরা জানি না আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র দৃঢ় বিশ্বাস আমাদের নেই وبدا لهم سيئات ما عملوا وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মের মন্দ ফলাফল প্রকাশ পাবে তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে যা নিয়ে তারা বিদ্রুপ করত তাদের বলে দেয়া হবে আজ আমিও ঠিক তেমনি তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা এখন দোজক এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই তোমাদের এই পরিণাম এজন্য যে তোমরা আল্লাহর আজ সমূহকে ঠাট্টা বিদ্রুপের বিষয় পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের থোকায় ফেলে দিয়েছিল তাই আজ এদেরকে দোজক থেকেও বের করা হবে না কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করো فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم কাজী সব প্রশংসা আল্লাহর যিনি জমিন ও আসমানের মালিক এবং গোটা বিশ্বজাহানের সবার পালনকর্তা জমিন ও আসমানে তারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আমন্ত বিল্লাহ